ইয়েস অবশেষে নিয়ে আসলাম উইন্ডোজ টেন সেট আমি যে উইন্ডোজ চালিয়ে সবচেয়ে বেশি মজা পেয়েছি সেটা হলো উইন্ডোজ টেন তো আপনি যদি কিভাবে একটা উইন্ডোজ টেন সেট দিতে হয় সেই ভিডিও দেখতে চান বা সেই টিউটোরিয়াল আপনি দেখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ একটা পেন ড্রাইভের মাধ্যমে কিভাবে সেট দিবেন আপনার উইন্ডোজ টেন এবং কিভাবে আপনার পেন ড্রাইভটি উইন্ডোজ টেন সেট দেওয়ার জন্য বোটাবল করবেন সেই দুইটা প্রক্রিয়ায় এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওতে দেখুন ফার্স্টেই আপনার পেন ড্রাইভটি বোটাবল করার জন্য লাগবে পাওয়ার আইসো একটা সফটওয়্যার তো এটা অন্য অন্য সফটওয়্যার দিয়েও করতে পারবেন তো আমার মতো করে করলে পাওয়ার আইসো লাগবে এবং একটা উইন্ডোজের আইসো ফাইল লাগবে উইন্ডোজ টেনের তো এই পাওয়ার আইসোর ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কে গেলে আপনি পাওয়ার আইসির লিঙ্কটা পেয়ে যাবেন কারণ এই রিলেটেড একটা পোস্ট আমি আমার ওয়েবসাইটে করব সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন তো আমার ওয়েবসাইটটা হলো দেখিয়ে দেই ওমোটেক ডট কিউ তো এখানে গেলে আপনি এই পোস্টের ভিতরেও পাবেন পাওয়ার আইসো পেনড্রাইভ থেকে উইন্ডোজ সেভেন সেট তো এই পোস্টার মাধ্যমেও পেতে পারেন পাওয়ার আইসও ভিতরে দেওয়া আছে বা আমি নতুন একটা পোস্ট করব উইন্ডোজ টেন সেট জন্য সেটার মাধ্যমেও দেখতে পারেন তো আপনি আশা করি এভাবে পাওয়ার আইসোটা পেয়ে যাবেন আর আইসো ফাইল ডাউনলোড করবেন কেমনে আপনি গুগলে সার্চ দিবেন Windows ten ISO file download available link পাবেন ডাউনলোড করার জন্য যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তবে একটা ক্রিটিক্যাল বুদ্ধি শিখাই দেই আপনি যদি এটা শিখতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না ডাইরেক্ট আপনি লিখবেন Windows ten ISO file download গুগলে সার্চ দিবেন Windows ten media creation tool download তো এখান থেকে ডাউনলোড উইন্ডোজ টেন ডিক্স ইমাজ তো create Windows ten installation media এটা ডাউনলোড করবেন এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে সাধারণ অ্যাপসের মতোই ইনস্টলিং করবে টিউটোরিয়ালটা একটু বড় হবে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ যারা নতুন তারা সেট দিতে তাদের অনেকেই ঝামেলা হয় সেটা আমি জানি তাই তাদের যেন কোনো সমস্যায় না পড়ে সেজন্য একটু দেরি দেরি করেই আজকের টিউটোরিয়ালটা করব যেন সম্পূর্ণ এ টু জেড শিখতে পারে এবং ভালোভাবে তার উইন্ডোজটা সেট দিতে পারে সেজন্যই আমি সোলো সোলো কাজগুলো করব আমি চাইলে অনেক কিছু স্কিপ করে যেতে পারতাম কিন্তু কিছু স্কিপ করব না তো ওপেন করে ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করবে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে লেখা আসবে getting a few things ready তো অপেক্ষা করবেন এখন এখানে অ্যাসেপ্টে ক্লিক দিবেন তারপরে আবার কিছু লোডিং আসবে getting a few things ready এরকম তো এখান থেকে আপনি আপগ্রেড দিস পিসি এটাও করতে পারেন অথবা ক্রেডিট ইনস্টলেশন মিডিয়া এটার মাধ্যমে আপনার উইন্ডোজ যদি টেন অলরেডি থাকে তাহলে এটা ব্যাকআপ রাখতে পারবেন তো এটা নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে যদি আপনি যে এডিশনে আছে সেই এডিশনে করতে চান তাহলে এগুলো সিলেক্ট করে বা অন্য কোনো এডিশন ডাউনলোড করতে চাইলে এখান থেকে করতে পারেন বত্রিশ বিট চৌষট্টি বিট ইত্যাদি বোধ দুইটাই করতে পারেন যাই হোক ইউজ রেকমেন্ডেড যদি পান সিলেক্ট করে নেক্সটে ক্লিক দেওয়ার পরে আইসো ফাইলও করতে পারেন আইসো ফাইল মেমোরিতে সেভ করতে পারেন ওই যে এভাবে একটা আইসো ফাইল সেভ করে নিতে পারেন আমার অলরেডি একটা আইসো ফাইল ডাউনলোড করা তো অথবা আপনি এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার ডাইরেক্ট করতে পারেন মানে বুটা বালটা তাহলে আর পাওয়ার আইসও লাগবে না যদি এভাবে করেন ডাইরেক্ট করে এই যে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিয়ে আইসো ফাইল মানে ইউএসবি বুটাবল হয়ে যাবে ডাইরেক্ট আপনি সেট দিতে পারবেন নেক্সটে ক্লিক দিলেই হয়ে যাবে এখন কথা হলো যারা এভাবে করবেন না তারা আমার মতো করে এভাবে করতে পারেন মানে এটা হলো বুটাবল ব্যাপারটা বুঝছেন এটা হলো বুটাবল যে আপনি পেন ড্রাইভে কিভাবে করবেন এভাবেও করতে পারেন এটাও একটা নিয়ম অথবা আপনি এই পাওয়ার আইসো ওপেন করে এখান থেকে ওপেনে ক্লিক দিবেন কিভাবে আইসো ফাইল ডাউনলোড করতে হয় সেটা তো শিখাইলাম গুগলে সার্চ দিয়ে আইসো ফাইল ডাউনলোড করবেন অ্যাভেলেবেল লিংক পাবেন কারণ আইসো ফাইল অ্যাভেলেবেল পাওয়া যায় এই নিয়ে আর আমি বেশি কথা না বলাই বেটার কারণ যে কোনো সাইট থেকে আপনি আইসো ফাইল ডাউনলোড করতে পারবেন যদি লেখেন সাদা Windows ten ISO file download available link পাবেন ডাউনলোড করার জন্য দেন এই যে আমি একটা আইসো ফাইল ডাউনলোড করে রাখছি এটা যেই ফোল্ডারে রাখছি সেই ফোল্ডার থেকে পিক করে দেন আমি ওপেন করলাম ওপেন করে এখান থেকে টুলস থেকে create bootable USB drive yes দিয়ে তারপরে এই যে যে আমার পেন ড্রাইভটা এটা সিলেক্ট করে ইউএসবি এসডিডি তে একটু নজর রাখবেন ইউএসবি এসডিডি যেন থাকে তো এরকম থাকার পরে স্টার্টে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার বুটাবল এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার বুটাবল হয়ে যাবে টোটাল ফোর জিবির মতো ফোর পয়েন্ট ফোর জিবির মতো লাগবে তো সম্পূর্ণ হয়ে গেলে আশা করি হয়ে যাবে এটা একটু সময় সাপেক্ষ এখানে রিমাইন টাইম শো করবে তো যতক্ষণ পর্যন্ত আপনার এটা হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করার লাগবে তো আপনাদের পাওয়ার আইসির কাজ শেষ হয়ে গেলে আপনি যদি মাই কম্পিউটারে যান বা মাই পিসি যেটাই হোক যান সেখানে দেখতে পারবেন যে আপনি যেই পেন ড্রাইভটা সেটা হয়ে গেছে একদম উইন্ডোজ সেট আইকনের মতো এবং এটা উইন্ডোজ সেট ফাইল সম্পূর্ণ ভরে গেছে সেট ফাইল এবং বুট সব কিছু চলে আসছে তো এখন আমি আপনি চাইলে সহজে পেন ড্রাইভ থেকে আপনার উইন্ডোজ সেট দিতে পারবেন তো এটা সম্ভব হয়েছে আপনি বুটবল করেছেন এর জন্য আপনার পেন ড্রাইভকে তো কিভাবে বুটবল করা হয় সেটা তো শিখলেন আর এখন সেট কিভাবে দিবেন উইন্ডোজকে সেটা শিখায় তো আপনার পিসি যদি বন্ধ করেন বন্ধ করার সাথে সাথে এই ভিডিওটা আমারই ভিডিও আমার ভিডিও থেকে উইন্ডোজ সেভেন সেট সময় শিখিয়েছিলাম তো সেখান থেকে আপনাকে কিছু আইডিয়া দেই যখন ভিডিও শুরু করব তখন আপনাদের একটু সহজ হবে এফ টু সেট আমার এখানে লেখাই আছে পিসিটা অন করার সাথে সাথে এরকম বাটন শো হবে আপনাদেরও পিসি যেই পিসি হোক এসপি হোক ডেল হোক লেনভো হোক যেটাই হোক সেটা বাটন থাকবে যে কি বাটনে আপনি সেট আপ তো আপনি আমার দেখেন এফ টু বাটন যেটা কিবোর্ডের সেটাই হলো সেট আপ মেনু আসবে এবং এফ বারো বুট অপশন আসবে আমি ডাইরেক্ট এফ বারো থেকে বুট অপশন থেকে আমি সিলেক্ট করে আমার পিসি থেকে উইন্ডোজটা সেট আপ দিতে পারতাম কিন্তু সবার সাথে যেহেতু সবার ডাইরেক্ট বুট অপশনটা সব পিসিতে থাকে না আমি অনেক পিসি ট্রাই করেছি তো এফ টু সেট প্রায় সব পিসিতেই থাকে যেহেতু এটা সব পিসিতে থাকে এফ টু সেট আমি এফ টু সেট বলছি যে আপনাদের পিসিতে এফ টু সেট থাকবে এমন কোনো কথা নেই আপনি পিসিতেই অন্য কোনো বাটনের সেট থাকতে পারে সেটা আপনি পিসি অন করার সাথে সাথে দেখতে পারবেন যে কোন বাটনের সেট তো সেটা আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন আপনি পিসিটা অন করার সাথে সাথে একটু চোখ বুলালেই হবে তো আমার পিসিতে যেহেতু এফ টু সেট আপ সেজন্য আমার পিসি অন করার সাথে সাথে F two button set up type করলে এফ টু বাটন টাইপ করলে সেট আপ অপশনে চলে যাবে তো এখন আমার এই পিসিটি বন্ধ করে এফ টু বাটন টাইপ করব তো আপনারা দেখেন যদি আমার পিসিটা বন্ধ করে অন করে সাথে সাথে এফ টু বাটন টাইপ করি তাহলে বুট অপশন এসে পড়বে তো আমি পিসি বন্ধ করি আপনারা সাথেই থাকুন তো আমার পিসিটা আমি সম্পূর্ণ অফ করে ফেলেছি এখন আমার পিসি জাস্ট পাওয়ার বাটনটা অন করব অন করার পর সাথে সাথে এফ টু টাইপ করব এফ টু টাইপ করার ফলে আমার বুট মেনুটা চলে আসবে এখন আমি কিবোর্ড থেকে ডান বাটন রাইট আর কি রাইট যেটা কিবোর্ডের রাইটে ক্লিক দিব কিবোর্ডে এখন আর মাউসে কাজ করবে না বুট অপশনে আমি আগেই বলেছিলাম ভিডিও বুট অপশনে আসার আগে আমি বলছিলাম এফ টু কিবোর্ড থেকে ওপেন করার সাথে সাথে আমি এফ টু প্রেস করব তো ওপেন করার সাথে সাথে আমি এফ টু কিবোর্ড থেকে প্রেস করেছি এবং বুট মেনু এসেছে এখন আর মাউসে কাজ করবে না কিবোর্ড থেকে আপনি ডানে বামে যেতে পারবেন ডান বাম বাটন ডান বাম বাটন কিবোর্ডে আছে তো এখান থেকে যে বুটে আসলাম সিকিউরিটির পরে বুট এই বুটে আসলাম বুটে আসার পর এখানে আমি দেখব যে লোড লেগেসি অপশন রোম এটা কি ইনাবল আছে কিনা তো ইনাবল এখানে আছে না যদি কোনো সময় ডিজাবল হয়ে থাকে তাহলে আপনি এটা অন করে দিবেন দেওয়ার পরে এই দেখেন ফার্স্ট বুট প্রিওরিটি তো এটা যদি আপনি সিডি দিয়ে দেন তাহলে CD DVD CD R W drive তো এখানে প্রেস করবেন আপনি যদি হার্ড ড্রাইভ দিয়ে দেন তাহলে ফার্স্ট প্রায়োরিটি হার্ড ড্রাইভ দিবেন তো আপনারা আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি দিচ্ছি পেন ড্রাইভ তো আমি যে পেন ড্রাইভ দেবো সেটা হলো ইউএসবি পোর্টের তো ইউএসবি স্টোরেজ ডিভাইস দিব ইউএসবি স্টোরেজ ডিভাইস ডিভাইস দেওয়ার পরে নিচের দিকে দেখেন লেখা আছে F ten save F ten button press করলে আসবে সেভ তো কিবোর্ডে এফ টেন বাটন আছে আপনি এফ টেন বাটন প্রেস করবেন তো আপনার কম্পিউটারে এফ টেনের বদলে এফ ইলেভেন থাকতে পারে টুয়েলভ থাকতে পারবে তো যেটা থাকবে আপনি এখানে মুখস্থের কিছু না আপনি যেভাবে অনুসরণ বা মানে স্টেপ বাই স্টেপ কাজ করবেন কোনটার পরে কোনটা টাইপ করবেন তো স্বাভাবিক নিয়মে এরকমই থাকবে এর বাইরে কিছু থাকার কথা না তো ইএস ক্লিক দিবেন দেওয়ার পরে এখন আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক সেটা লোড নিয়ে এখন চলে আসবে সেট আপ অপশনে তো আপনি দেখে যান যে কিভাবে সেট আপ অপশনে ডাইরেক্ট চলে আসে তো আমি সিলেক্ট করে দিয়ে দিয়েছি যেহেতু pen drive USB storage device এই সিস্টেম এখন খুঁজবে যে ইউএসবি ড্রাইভে কি আছে তো ইউএসবি ড্রাইভে এটা ধরে নিবে যে ইউএসবি ড্রাইভে একটা set up window set up option আছে সেই জায়গায় এখন চলে যাবে তো দেখেন তো দেখতে পাচ্ছেন অলরেডি ব্লু স্ক্রিন এসে পড়েছে মানে আপনার set up option already here ঠিক আছে তো এখন দেখেন উইন্ডোজ সেট আপ অপশন শুরু হয়ে গেছে এখন ফাংশন এসে পড়েছে এখানে কি ল্যাঙ্গুয়েজ দিবেন current time and format keyboard তো কিবোর্ড তো আমি ইউনাইটেড স্টেট দিব ইন্টারন্যাশনাল টাইম অ্যান্ড এখানে বাংলাদেশের টাইম জোন পাই কিনা দেখি এই যে Bangladesh time and currency format Bangladesh তো বাংলা পেয়ে গেলাম বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটা কি দিব বাংলাদেশে দিই একটাই আছি ইউনাইটেড কিংডম যাই হোক তারপরে নেক্সটে ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পরে ইনস্টল নাওতে ক্লিক দিব set up is starting set up start শুরু হয়ে গেছে তো আমার ল্যাপটপের পেন ড্রাইভটা হঠাৎ নষ্ট হয়ে গেছে তাই আমি মেমোরি দিয়ে দেখাচ্ছি তাই একটু সাধারণ সময়ের চেয়ে মেমোরিতে একটু বেশি সময় লাগে এজন্য আমি দুঃখিত তো এখানে এসেছে যে আপনি একটা প্রোডাক্ট কে দেওয়া লাগবে তো আমাদের কাছে এখন নেই আমরা কিভাবে দেব এখানে অপশন আছে I don't have a product key ঠিক আছে দেওয়ার পরে আমরা উইন্ডোজের ভার্সনটা কোন ভার্সনের সেটা আমরা সিলেক্ট করব তো আমি উইন্ডোজ টেন প্রো ব্যবহার করি তো এটাই দেব চৌষট্টি বিট এটা একটু ভালো করে দেখে নেন তো আপনাদের বত্রিশ বিট হলে ইন্টু ছিয়াশি আসবে যাই হোক এইগুলো আপনারা পারবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন তো আমি আগেই বলেছিলাম যে সাধারণ সময়ের চেয়ে একটু বেশি সময় লাগবে যেহেতু আমার পেন ড্রাইভ এটা মেমোরি ট্রান্সফার রেট পাওয়ার অনেক কম তো এখানে আসলে আপনারা অবশ্যই আপগ্রেড এটা দিবেন না কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটা দিবেন অ্যাডভান্স যেটা তারপরে এখানে তো এখানে একটা পার্টিশনের ব্যাপার আছে আপনি কোন পার্টিশনে আপনি উইন্ডোজটা দিবেন তো আপনি নিশ্চয় আপনার পার্টিশনটা জানবেন মানে আপনি যে ফোল্ডারটায় দিবেন সেটা নিশ্চয় আপনি জিবি দেখেও বলে দিতে পারবেন কোন ফোল্ডার ড্রাইভ দিবেন কোনটা আপনার লোকাল ডেস্ক হবে সেটা নিশ্চয় আপনি পারবেন তো যদি নাই বুঝেন তাহলে যেটা একটু বেশি জিবি দেখে সেটায় সিলেক্ট করে ফরম্যাট দিলে তারপর নেক্সটে ক্লিক দিন তো আমি এটা বললাম এজন্য বেশি জিবি যে আপনার যদি লোকাল ডিস্কটা স্পেস যদি বেশি না থাকে উইন্ডোজ চালিয়ে শান্তি পাবেন না তো আমি চার নাম্বার পার্টিশনে দিলাম আমার একশো পঞ্চান্ন জিবি খালি আছে তো আপনারা যেটাই দেন সমস্যা নাই কিন্তু দেখবেন যে পঞ্চাশ জিবির উপরে যেন খালি থাকে কারণ তার নিচে খালি থাকলে আপনার উইন্ডোজটা বিভিন্ন সময় হ্যাং হয়ে যেতে পারে তো যাই হোক তারপরে এই পার্টিশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে কোপিং উইন্ডোজ হবে আপনার পার্সেন্ট এখানে হবে একশো পার্সেন্ট তারপরে getting file ready for installation তো এখানে আপনি যদি পেন ড্রাইভ হতো অনেক ফাস্ট তাড়াতাড়ি পার্সেন্ট উঠে যেত যদি সিডি হয় তাও লেট হয় যদি মেমোরি হয় তাও লেট হয় যেহেতু আমার মেমোরি আমি বারবার বলছি এজন্য আমার অনেক লেট হবে তো এতক্ষণ ভিডিও রানিং রাখাও কষ্টের যাই হোক কিছুক্ষণ পর ফিরে আসছি প্রায় আমার ফাইল রেডি হয়ে গেছে এবং ইনস্টলিং আপডেট হচ্ছে তবে অনেক সময় লাগলো যেহেতু পেন ড্রাইভ দিয়ে দিতে পারি নাই মেমোরি দিয়ে দিয়েছি এজন্য অনেক সময় লাগছে আপনারা যদি মেমোরি দিয়ে দেন তাহলে সময় নেবেন বিকজ অনেক সময় লাগবে মেমোরি থেকে ফাইল ট্রান্সফার রেট অনেক কম এক এমবিপিএস এর মতো করে টানে তো এখন আপনার পিসি অটোমেটিকভাবে রেজিস্টার্ড নিয়ে নেবে দেখেন আমার পিসি অটোমেটিক ভাবে রেজিস্টার নিচ্ছে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে এখানে লেখা আছে স্টার্টিং সার্ভিস মানে আপনার সেট সম্পূর্ণ হচ্ছে এখন শুধু এখানে লোডিং নিবে তেমন কোনো কাজ নেই তারপরও আমি আপনাদের বোঝানোর স্বার্থে সম্পূর্ণ ভিডিও একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কোনো প্রবলেমে না পড়েন পিসিটা কয়েকবার রিসেট নিতে পারে তো ভয় পাবেন না বারবার অন অফ হতে পারে এজন্য ভয় পাবার কিছু নেই অন হলে এটা রিস্টার্ট নেয় পিসি উইন্ডোজ সেট দেওয়ার সময় বারবার অন অফ হয় এর জন্য ভয় পাবার কিছু নেই আপনার কোনো কিছু প্রেস করা লাগবে না এবং আপনি উইন্ডোজ সেট সময় আপনার কম্পিউটার আপনি ইচ্ছাকৃতভাবে বন্ধ করবেন না এটা যদি বন্ধ হয় তো এটা অটোমেটিক চালু হবে আপনি বন্ধ করতে যাবেন না তাহলে কিন্তু আবার আপনি নতুন করে উইন্ডোজ দেওয়ার লাগবে দেখেন অলরেডি প্রায় সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট এ মোমেন্ট ওয়েট করতে বলছে তো আমরা ওয়েট করি তবে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো কোনো পর্যায়ে আপনার কম্পিউটারকে যদি অনেক সময় লাগে দেখতেছেন কোনো একটা পার্টে অনেক সময় লাগতেছে তাহলে আমি কি বন্ধ করে দিব না আপনি বন্ধ করবেন না যত সময় লাগুক অপেক্ষা করবেন যদি বন্ধ করতে চান হঠাৎ করে তাহলে আপনি নতুন কোনো সমস্যায় পড়তে পারেন তাই পিসি কোনো অবস্থাতেই নতুন করে বন্ধ করবেন না এটা অটোমেটিক হতে থাকবে তো এখান থেকে চাইলে আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারেন এই ইউনাইটেড স্টেট কারণ আমরা ইউনাইটেড স্টেটসের যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাই আমরা ফলো করি তো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে আমরা ইএসএ ক্লিক দিব দেওয়ার পরে হ্যাঁ এর ইয়েস দিব ইউএসএ কিবোর্ড স্কিপ দিব হ্যাঁ ওয়াইফাই কানেক্ট দিয়ে দিই তবে আমি এটা আপডেট দিলাম এটা হলো লেটেস্ট উইন্ডোজ টেন যেটা ফল ক্রিয়েটর্স আপডেট তো আপনারা ফল ক্রিয়েটর্স আপডেট লিখে সার্চ দিলে আইসোফাইল নামানোর সময় তখন এটা পাবেন না হলে এরকম ফাংশন আপনারা নাও পেতে পারেন এজন্য ভয়ের কিছু নেই যেভাবে নেক্সট স্কিপ ইত্যাদি ইত্যাদি করতে করতে আপনি সেট দিয়ে ফেলতে পারবেন তো আপনার কম্পিউটারটা এখানে লেখা আছে যে আপনি কি সেট করবেন আপনি পার্সোনাল ইউজ করার জন্য নাকি বিজনেস অর্গানাইজেশনের জন্য আমরা পার্সোনাল ইউজের জন্যই আর যদি আপনি বিজনেসের জন্য করেন অর্গানাইজেশনের জন্য করতে পারেন কিন্তু আমি পার্সোনাল ব্যবহার করবো এর জন্য পার্সোনাল ইউজে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দেবো এখন আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা সেট আপ দেওয়া লাগবে তো এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট সেট আপ দিবেন না থাকলে ক্রেডিট নিউ অন একটা ক্রেডিট করে নেবেন তো নেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন যেটা আপনার পাসওয়ার্ড তো এখান থেকে আপনি একটা পিন সেট করে নিতে পারেন তাড়াতাড়ি লগ করার জন্য তো আমি একটা পিন আমি সেট করে নিব আমার পিসির জন্য তো আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট যেতে পারেন ডু দিস লেটারে ক্লিক দিয়ে নাও করতে পারেন তো আমি আমার একটা পিন করে নিই চার ওয়ার্ডের চার ওয়ার্ডের বেশিও করা যায় ওকে দিয়ে set up a pin click দেব তো আমি এ টু জেড দেখাচ্ছি যারা অ্যাডভান্স তারা তো এই পর্যন্ত দেখবে না আমি বিশ্বাস করি তবু যারা নতুন তারা দেখে নেন ভালো যদি পরবর্তী আপনি সেট আপ দেন তাহলে আর কোনো সমস্যায় পড়বেন না আমার নিজের কাছে অনেক বোরিং লাগতেছে তারপরও দেওয়ার কারণ হলো অনেক অনেকে আছে নতুন উইন্ডোজ সেট দিতে ভয় পায় বা দিতে চায় না তাদের জন্যই আমি একটু কষ্ট হলো আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে তবুও আমি তাদের জন্য দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমার যে মোবাইল নাম্বার তো আমার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে অবশ্যই তারপরে আমি নেক্সটে ক্লিক দিব তো এখান থেকে এটা হলো অন ড্রাইভের কাজ তো এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে অন ড্রাইভ চাইলে আপনি এখান থেকে সেট করে নিতে পারেন তো এখানে আসছে যে মেক করতে না ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি বানাতে চান ইয়েস দিবেন না বানাতে চালেন নো ঠিক আছে অ্যাসেপ্ট কিছু পরিবর্তন করতে চাইলে এখান থেকে লোকেশন অন অফ দিতে পারেন স্পেস রিকগনাইজেশন অন অফ দিতে পারেন অ্যাসেপ্টে ক্লিক দিবেন হ্যাঁ অবশেষে হাই লেগছে তার মানে আর বেশি সময় নেই আমাদের উইন্ডোজ চালু হয়ে যেতে অনেক সময় লাগলো জিনিসটা করতে তবু যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের একটা বোরিং ভিডিও উপহার দিলাম তাই না অনেক সময় লাগলো আমি এই সাধারণত এত সময় নিয়ে ভিডিও করি না আর করতেও পারি না এত ধৈর্য আমার নাই আজকে অনেক কাজ করছি একটা আইফোনেরও আপডেট দিতে সাথে যাই হোক অনেক সময় নিয়ে ফেললাম আপনাদের এজন্য দুঃখিত বারবার বলছি এজন্য যে আসলে ভিডিওটা অনেক বোরিং হয়ে গেছে একদম টুকি টাকি দেখানোর জন্য একটা টেক ভিডিওর জন্য এরকম খুব কম মানুষই আছে যে এরকম স্টেপ বাই স্টেপ দেখাবে কারণ এগুলো অনেক কষ্টের ব্যাপার প্রতিটা স্টেপের জন্য শর্ট লইতে হচ্ছে আমারও অনেক কষ্ট হচ্ছে অবশেষে আমাদের উইন্ডোজ চলে এসেছে তো এটাই ছিল আমার উইন্ডোজ সেট দেওয়া তবে এখানে কিছু আমি সমস্যা দেখতে পাচ্ছি যে আমার উইন্ডোজের ডিসপ্লে যে আইডিয়াল সাইজ সেটা এখানে শো করছে না রেসপন্সিবল হচ্ছে না তার জন্য আমাকে আপডেটের উপরে থাকার লাগবে তো সেটিংস থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি থেকে যা যা আপডেট প্রয়োজন এখান থেকে চেক ফর আপডেট তো যা যা আপডেট প্রয়োজন সবগুলো আপডেট দিয়ে নেবেন কারণ আপডেটের মাধ্যমে আপনার পিসি ঠিক হয়ে যাবে তবে নতুন উইন্ডোজ দিলে সবারই একটা যেই সমস্যায় পড়ে তা হলো অনেক এমবি খায় যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল দিয়ে সিম দিয়ে তো তাদের বলবো একসাথে কি এমবি খাওয়ার প্রয়োজন কারণ সম্পূর্ণ আপডেট দিয়ে যদি আপনি নেন দুই দিন সময় অনেক লাগে অনেক জিবি লাগে দশ জিবির মতো প্রায় দশ বারো জিবির মতো ইন্টারনেট লাগে এগুলো সম্পূর্ণ আপডেট দিতে তো একবার যদি আপনি সম্পূর্ণ আপডেট দিয়ে দেন দিয়ে দেওয়ার ফলে যদি সম্পূর্ণ সব অ্যাপসে আপডেট পেয়ে যায় তাহলে আর আপনার আপডেট লাগবে না এবং আপনি যতটুকু ইন্টারনেট ব্যবহার করবেন ততটুকুই কাটবে কিন্তু যদি আপনি বারে বারে আপডেট দেন তাহলে সম্পূর্ণ আপডেট হয় না দেখা যায় সব অ্যাপস যে সময় ইন্টারনেট চালু করেন সব অ্যাপস আপডেট নেয় তার ফলে আপনার ইন্টারনেট সহজেই খেয়ে ফেলে তো এটা সম্পূর্ণ আপডেট দেওয়াই ভালো যারা ওয়াইফাই তারা তো আপডেট দিয়ে নেবেন সম্পূর্ণ আপডেট দিয়ে নেবেন তাহলে আপনার পিসি হেলদি হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই একটা বোরিং ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ